তারপরে এবার বলছেন যে কোনো কোনো জীব সব জীবের কথা টিকাকাররা বলেন নাই জীব এবার কীভাবে হবে গর্ভের মধ্যে ভগবানের স্তুতি করতে আরম্ভ করে হে ভগবান এ আমি কোথায় এসে বললাম আমাকে বাঁচাও আমি তো কি অবস্থার মধ্যে রয়েছি এইভাবে কাঁদতে থাকে কাঁদতে থাকলে ভগবানকে প্রতিজ্ঞা করলো ভগবান বিশ্বাস করো আমি তোমার ভজন করব আমি বেরোই এই কারাগার থেকে যেই বেরোলো বায়ুর চাপেতে যখন সময় মতো বাচ্চা জন্ম নিল জন্মিয়া জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো প্রকৃতির গুণ মায়া স্পর্শ করলো তারপর তাকে পেটাবার সঙ্গে সঙ্গে ওয়া ওম বলে ফেলল হ্যাঁ এই শব্দটা আগে বলল তারপর এবার সে জন্ম হইল পরি মায়া জালে হ্যাঁ বলে এই মায়া জালে পরে এবার জন্ম হয়ে গেল সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ভুলে গেল যা কোথায় ঈশ্বর কী সব চুলোয় গেল সব এবার ইচ্ছে মতো ভোগ রাগ করছে খাচ্ছে যাচ্ছে নরকে যাচ্ছে বলে আপনার কি আমরা খাবো দাবো নরকে যাব আপনাদের কি তাই তো আমার কি পড়েছে তাই বলছেন এবার জীব জীব এ ধরনের ভোগ প্রবৃত্তি আশ্রয় করে যখন অগ্রসর হতে থাকে তখন কি হয় আস্তে আস্তে জীবনের যে অমূল্য সম্পত্তিগুলো সমস্ত হারাতে থাকে কি বলছেন সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধির হৃ সিরিজস ক্ষমা সমোদম ভগশ্চেতি যৎসংজ্ঞাত জাতি সংশয়ম সে কি করে বলছেন যোশীর সঙ্গ করে যোশীর কথাটার মানে কেউ যেন শুধু না মনে করে স্ত্রী সঙ্গ যোশিত কথাটার মানে হল যোশা যোশিত মানে হলো ভোগ্য বস্তুতে ভোগ করা সেটা পুরুষের প্রতি স্ত্রীর আকর্ষণ স্ত্রীর প্রতি পুরুষের আকর্ষণ এগুলো দুটোকেই বলা হবে এটা যোশীর সঙ্গ বলে আর এই যোশীর সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার যোশীর সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার বলে জানবে তোমরা সেই জন্য বলছেন সত্যম শৌচম দয়া মৌনম बुद्धिर्हि शीर्यसो क्षमा समोदमो भगश्चेति जत्संगद जाति संक्षय तेषु अशांतेषु मूढ़ेषु खंडितात्मसु असाधुसु सत्संगम न कुरियात स्वच्छेषु जो सिद्ध करो मेगा मेघेशु च বলছেন বলছেন সত্যম শৌচম দয়া মৌনম মানুষের জীবনের তো গুণাবলী থাকে তো জয় গৌ জয় গৌ জয় গৌ জয় গৌ জয় গৌ সত্যম শৌচম দয়া মৌনম কি কি বললাম সত্য সত্যম মানে সত্য সত্যকে আশ্রয় করে আমরা জীবনযাপন করি সত্যই হচ্ছে ভগবানের এক সত্য হারিয়ে যাবে মিথ্যার আশ্রয় নেবে প্রতি মুহূর্তে শৌচ হারিয়ে যাবে শৌচ মানে যার দ্বারা আমার পবিত্রতা শৌচ কাকে বলে যার দ্বারা আমার পবিত্রতা বজায় থাকে সেটাকে বলে শৌচ শৌচ দুরকম হয় একটা হচ্ছে অন্তঃশৌচ একটা হচ্ছে বহিঃশৌচ বহিঃশৌচর মানে হলো আমার যেন অপবিত্র কেউ স্পর্শ ইত্যাদি না এগুলো অনেকে মনে করে সুচি বাই না নট দে প্রত্যক্ষভাবে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো একটা নোংরা পরিস্থিতিতে একজন রয়েছে তাকে ছৌ সঙ্গে সঙ্গে তোমার মনের বিকার জন্মাবে কারণ নোংরা ব্যক্তির হাতে খেলে এগুলো প্র্যাকটিক্যালে দেখিয়েছি আমি প্রমাণ করে হাতে নাতে দেখ এই খেলি এই বিকার জন্ম হলো দেখলি শুনবে না আগে কোনো ব্যক্তি শুনবে না বহু সৌভাগ্য কমে কোনো এক জীবাত্মার এইরকম ধরনের বুদ্ধি হয় যে যা এই সাধু আমাকে বলছেন সেটি আমি মানব তার কোনো বিচার করতে যাব না কেন বিচার বুদ্ধি আমার নাই এই ধরনের অবস্থা খুব কম রেয়া হয় না জগতে এখন প্রায় সুদুর্লভ বলেই হয় তাহলে সত্যম শৌচম তাহলে বহিঃশৌচ মানে অন্য বহিরের সব কিছু পবিত্রতা বাতাবরণ থেকে সব কিছু পবিত্রতা বজায় রাখা অন্তঃশৌচ মানে হলো ভগবানকে নিরন্তরভাবে চিন্তায় রাখা অন্তঃশৌচ যার আছে তার বহিঃশৌচ করেন তিনি তারা বহিঃশৌচ থেকে অন্তঃশৌচ সবচেয়ে বেশি দরকার অন্তরতে যদি সবসময় প্রভুকে ভগবানকে গুরু বৈষ্ণবের চরণ ভগবানকে যদি চিন্তন করতে পারে তার দ্বারা শৌচতা সিদ্ধ হয় দয়া মানে হলো কি কাউর অবস্থাতে দয়া দেখানোটার কথা অনেকে অনেক রকমভাবে সমাজের লোক ব্যাখ্যা করেন দয়া মানে কার কাপড় নেই কাউকে দু চারটে কাপড় দিয়ে দাও কেউ খেতে পায়নি পেট ভরে খিচুড়ি খাইয়ে দাও এগুলোকে দয়া বলে কি যে এগুলো তাৎকালিক দয়া এগুলো একটা একটা করে ব্যাখ্যা করতে গেলে আর সময় খাবার হয়ে যাবে কোনো সময় না কোনো সময় এগুলো কোনো সময় প্রসঙ্গ উঠবে জগতের লোক যে দয়ার যে ডেফিনেশন জানেন বাস্তবিক শাস্ত্রীয় বিচারে সেই দয়া অন্য কেউ বোঝেন না জগতের লোক যেটা জানেন সেটা সাধুদের কথা তারা বুঝতে পারেন না বিচার শাস্ত্রীয় বিচার এই দয়া মানে হলো তাৎকালিক দয়া যেটা লোকে অভাবগ্রস্ত হয়েছে অভাব রোগ হয়েছে তাকে ওষুধ দিয়ে দাও এগুলো দয়া কিন্তু এটা তাৎকালিক দয়া কিন্তু যদি কাউকে নিরন্তর ভগবানের অপ্রাকৃত কথা শুনিয়ে তাকে যদি জড়বন্ধন থেকে মুক্ত করে নিত্য জগতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় তাকে যদি হরিনাম মহামন্ত্র উপদেশ করা যায় সেটা বলে নিত্য দয়া সেটাকে বাস্তব দয়া বলা হয় এই দয়াটা যেসব সাধুগণ দেখান সেই সব সাধুগণের বিরুদ্ধে যারা যায় তাদের আর ভগবান ক্ষমা করেন না কোনো মতে তাদের আর অন্য কোনো কিছু করলে ক্ষমা করবেন যারা এই দয়া প্রদর্শনের জন্য খালি রয়েছেন যাদের কোনো নিজের কোনো স্বার্থ নাই তাদের যদি কোনো রকম এই করেন ভগবান তাকে আর ক্ষমা করেন না চিরকালের মতো অবস্থা খারাপ হয়ে যায় তাহলে সত্যম শৌচম দয়া হচ্ছে যারে দেখেও তাহে কহ কৃষ্ণ উপদেশ এটাকে বলে দয়া তত্ত্ব দয়া প্রদর্শন করো বদ্ধজীবগণ যারা গৌরীয় মঠের বলে নিজেকে দাবি করছেন কত জীবাত্মা আছে বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা যদি নতুন করে গৌরীয় মঠের কথা বুঝে আবার গৌরীয় মঠের চরণে আত্মনিবেদন এটা কি ভালো নয় এটা তো ভালো তো যদি অনেক বদ্ধজীবকে গৌরীয় মঠের কথা কীর্তন করে তাদেরকে বুঝিয়ে যদি আমি পরিবর্তন করতে পারি সে তো ভালো সেটা খারাপ কিছু কি সেটা অপিম কিন্তু এতে আবার দোষ দর্শন করার তো কোনো যুক্তি আমি দেখি না যাই হোক হতে পারে কোনো দোষ সত্যম শৌচম দয়া মৌনম মৌন মানে হলো বাইরের জগতের কোনো আজে বাজে কথা না বলে কেবল ভগবত কথা বা নাম উচ্চারণ করা আমরা এক্ষুনি একটু পরেই আমরা দেখব ভগবানের যিনি নাম উচ্চারণ করেন তিনি প্রকৃত তপস্যা করেন এসব কথা শাস্ত্রে বর্ণনা রয়েছে তপস্যা কথার অর্থ জগতের লোক অন্য বোঝেন সেই জন্য এখানে বলছেন সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধির্হি শ্রেয়সো ক্ষমা বুদ্ধি বুদ্ধি মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি ব্যবসায়িকা বুদ্ধি যেটা দ্বারা নির্ণয় করা যায় এটা অতৎ বস্তু এটা তৎবস্তু এই দিকেই আমাকে যেতে হবে তা নাহলে আমার বন্ধন হবে এটাকে বলে বুদ্ধি রি কাকে বলা হয় এতগুলো যে শব্দ কথা বলো সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধির হৃ হৃটা আবার কি বা রি মানে হলো কোনো বাজে কর্ম করে করে ফেল ফেলতে লজ্জা করে কোনো বাজে কিছু করতে যে লজ্জা অন্তরে সেটা করে রি কি বলা হয় রি বলা হয় হয়ের ফলা দীর্ঘই বলা হয় আর শ্রী হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য বাস্তবিক আমরা এ দেহের সৌন্দর্যটাকে সৌন্দর্য বলি না অন্তরে ভক্তি ভক্তি যদি বিরাজমান হয় যখন অন্তরে ভক্তিবৃত্তি উপস্থিত হয় তখন যার এক্সটার্নাল এক্সটার্নাল এক্সপ্রেশন যদি কারোর ভেতরে ভক্তি থাকে দেখবেন ভালো করে লক্ষ্য করে দেখবেন যদি কারোর হৃদয়তে ভক্তি থাকে তার চেহারা একটা আলাদা ব্যাপার থাকে তার একটা আলাদা গ্ল্যামার তার একটা একটা আলাদা একটা ব্যাপার থাকে বোঝা যায় তার মধ্যে একটা আলাদা বিষয় যদি ভক্তি হৃদয়তে বিরাজমান থাকে এই ভক্তিবৃত্তি হৃদয়তে থাকার জন্য তার এক্সটার্নাল কিছু হাবভাব প্রকাশ পায় তাকে বলা হয় ভক্তির এক্সটার্নাল এক্সপ্রেশন এই জন্য শ্রী বলা হয় তাতে দর্শনে একটা অতি খারাপ দেখতে ভালো দেখতে না তথাপি তার ভক্তি থাকার জন্য তার একটা লাবণ্য ফুটে ওঠে কেন ভক্তময় ভগবানের ভক্তি আস্বাদন করছে আমৃত তার একটা একটা হাবভাব একটা রেখা ফুটে ওঠে আমি এটা দেখেছি দেখতে ভালো না কিন্তু না হলে কী হবে হলে না হলেও তার যে ভক্তি আছে ভেতরে তার একটা এক্সপ্রেশন বাইরে প্রকাশ পায় তাহলে যাই হোক এইটাকে বলে শ্রী যশ মানে হলো তুমি যে সমস্ত মঙ্গলপ্রদ কর্ম করে যেগুলো যে সঞ্চয় করেছ সেটা আর ক্ষমা গুণ তারপর সম হচ্ছে সম হচ্ছে অন্তরিন্দ্রিয় বাহিরিন্দ্রিয় হচ্ছে সম অন্তরী হচ্ছে অন্তরেন্দ্রীয় দমন হচ্ছে দম ভগ তার মধ্যে যে পাওয়ার থাকবে সব যৎসংজ্ঞাত জাতি সংশয়ম যে সঙ্গেতে তোমার এই সব গুণাবলী ধুয়ে মুছে চলে যাবে কি বলবে কোনো না কোনো মানুষের মধ্যে তো ভালো গুণাবলী থাকে কিছু না কিছু থাকবে সব মানুষ কি খারাপ নাই কিছু না কিছু ভালো গুণ এবং বাজে গুণ মেশানো থাকে কি শাস্ত্র বলছে যতগুলো গুণ তোমাকে বললাম যার দ্বারা একটা মানুষ সর্বাঙ্গীন মনুষ্যত্ব লাভ করতে পারে ইয়ৎ সংজ্ঞাত জাতি সংশয়ম যে সঙ্গেতে এইসব গুণাবলী তোমার ধুয়ে মুছে একেবারে শেষ হয়ে যাবে সেই সেই সেটা কি সঙ্গ বলছেন তাদের সঙ্গে কোনোদিন মিশো না তারা কারা বলছেন তেসু অশান্তেষু তারা হচ্ছে অশান্ত কে অশান্ত বলছেন কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিগামী সকলেই অশান্ত তাহলে এখানে বলছেন তেসু তেসু মানে তাদের সঙ্গে মেলামেশা করবে না তেসু অশান্তেষু মুড়েষু তাদেরকে অশান্ত বলা হয় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিশেষণ দেওয়া আছে একবার বলছে তেসু তাদের সঙ্গে অশান্ত তারা তেসু তাদের তাদের মধ্যে অশান্ত অশান্তি বিরাজমান থাকে তেসু অশান্তে ইস্যু তারা অশান্ত হয় মুড়েইসু তারা মুড়ো মুড়ো খণ্ডিতাত্মা আমি খণ্ডিতাত্মা কেন বলা হয়েছে অখণ্ড আত্মার চিন্তা যে করে তার হচ্ছে অখণ্ডিত আত্মা অর্থাৎ হৃদয়টাকে টুকরো টুকরো টুকরো টুকরো বিষয়ের প্রতি চালিত করে সেটা খণ্ডিত আত্মা খণ্ডিত আত্মা কাকে বলা হয় যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের প্রতি নিজেকে ধাবিত করে দিয়েছে এগুলো চিত্ত যাদের এটা খণ্ডিত আত্মা তারে তেসু অশান্তেষু মুড়েষু খণ্ডিতাত্মসু অসাধুসু তাদেরকে অসাধু বলা হয়েছে খণ্ডিত আত্মা বলা হয়েছে মুড়ো বলা হয়েছে অশান্ত বলা হয়েছে হ্যাঁ বলছেন সংযম না কুরিয়াত সচ্চেষু যশিত ক্রীড়া মৃগেশু ওদের সঙ্গে কখনই করো না সংযম না কুরিয়াত সোচ্চেসু ওরা সমাজের মধ্যে সবচেয়ে শোচনীয় এবার সংযম না কুরিয়াত সোচ্চেসু তারও শোচনীয় অবস্থা ওদের সঙ্গে করো না কারণ কি মানে যোশিত ক্রীড়া মেঘে চ তারা যোশিত ক্রীড়া মৃগেশু এই কথার অর্থ হল যশিত যেটা গৌরী অর্থেতে আমি একটু আগে বললাম যশা মানে ভোগ্য বস্তু যা যে বস্তুর প্রতি আকর্ষণ আমার সেটা হচ্ছে পুরুষ যদি হয় পুরুষ দেহ লাভ করে রয়েছে সে স্ত্রীর প্রতি আকর্ষণ সে শ্রী যোশিত ক্রীড়াম্মিগে যোশিত হচ্ছে ক্রীড়াম্মিগ তার সঙ্গে যারা মিশছেন মিশে ধীরে ধীরে অধপতিত হচ্ছেন তাদেরকে বলা হয়েছে যোশিত ক্রীড়া মৃগে সুচ ওরা হচ্ছে যোশিত ক্রীড়া হ্যাঁ মৃগ আর তার পেছনে পেছনে অন্বেষণ করেন দৌড়ান কি বলছেন বলছেন এই সব ব্যক্তিগণের সঙ্গে যশিত ক্রামে অতএব এই সকল বলছেন দেহে আত্মবুদ্ধিকারী অশক্ত ওই সকল মূড় ক্রীড়া মেঘের ন্যায় রমণী দিগের বশীভূত হয়ে থাকে অতএব ওই সকল দুঃখদায়ক অসত লোকের সঙ্গ কদাচ বিদেয় নয় এখানে আমাদের টিকাকাররা এটাকে আর একটু এক্সপ্যান্ড করে বলেছেন এখানে যেমন খালি রমণী বলে দিল আর যদি রমণী বলা আর যদি বলা রমণী বলা হলো কেউ যদি রমণী কোনো অন্যায় না করে যদি পুরুষের তরফ থেকে এটা হয় আর রমণীর তরফ থেকে যদি আবার অন্যায়টা হয় অন্য ওই দিকে উল্টো যদি হয় তাহলে সেদিকেও মুশকিল হয়ে যাবে কমপ্লিট দর্শনটা হলো না সেই জন্য যোশিত কটরা মানে হলো পুরুষের স্ত্রী সঙ্গ স্ত্রীর পুরুষ সঙ্গ দুটোই ভয়ঙ্কর এগুলো একে অপরের পক্ষে বিভৎসজনক সেই জন্য সেখানে বলছেন অশান্তেশু মুড়েসু মুড়েষু পশু অসাধুসু সংযম সংযম না কুরজা সচ্চেষু যশিত ক্রীড়া মৃগেশু চ কেন বলছি এরকম ধরনের বন্ধন আর তোমার কোনো কিছুতে হবে না যতটা বন্ধন যশিত সঙ্গের ফলে তো তোমার হয়েছে বা হবে সেরকম বন্ধন আর কোনো কিছুতে হবে না কিরকম বন্ধন ন তথাস্য ভবেদ বন্ধ আবার অন্য অন্য জায়গায় বলেছে ন তথাস্য ভবেদ মোহ বন্ধশ্চন্য প্রসঙ্গত যশিত সংজ্ঞাদ যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত কি বলছেন ন তথা অশ্ব ভবেদ বন্ধ বন্ধস্য অন্য প্রসঙ্গত তোমার কেন বদ্ধজীবের বিভিন্ন প্রসঙ্গেতে বন্ধন দশা আছে বদ্ধজীব একটা বিষয়ে খালি বন্ধন হয় না বিভিন্ন কারণ থাকে বন্ধনের বিভিন্ন কারণে তাদের বন্ধন দশা হয়ে থাকে এখানে বলছে যত বন্ধনের কারণ হয় বন্ধনের কারণ একটা নয় হাজার হাজার বন্ধনের কারণ তোমাকে বন্ধনে ফেলছে সমস্ত বন্ধনের কারণগুলোর থেকে ভাগবত শাস্ত্র নিশ্চয় নির্ণয় করে বলছেন ন তথাস্য ভবেদ বন্ধ বন্ধস্য অন্য প্রসঙ্গত यशित সংজ্ঞাদ यथा पुंस তথা तत्संगी संगत जशित সঙ্গের সঙ্গ আর জ্যোতিষীর সঙ্গ যারা করে তাদের সঙ্গ এই দুটো তুমি যদি এড়িয়ে চলতে না পারো তাহলে কোটি জন্মেও তুমি মুক্তি লাভ করতে পারবে না যোশীর সঙ্গ মানে ডাইরেক্ট জোসা যে ভোগ্য বিষয়টা তার সঙ্গ করা অর্থাৎ পুরুষ যদি স্ত্রী সঙ্গ করে তাহলে সেই পুরুষটা স্ত্রী সঙ্গ করল সেই পুরুষটার সঙ্গ আবার সেই পুরুষের সঙ্গে যারা আবার মেলামেশা করে বোঝা গেল কি বললাম সেই পুরুষটা যশির সঙ্গ করে আবার সেই পুরুষটার সঙ্গে যারা মেলামেশা করে সেই পুরুষটা তো প্রত্যক্ষ যশুর সঙ্গে করে আবার তার সঙ্গে যারা মেলামেশা করে তাদের সঙ্গে যারা করে তাই সবার অধপদ বলছেন এই জন্য সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি মানে ভগবত প্রাপ্তি ভগবত চরণে প্রেম প্রাপ্তিও সম্ভব হয়ে থাকে এইভাবে আমরা দেখলাম কপিলজি মহারাজ কিভাবে জীবের বন্ধন হতে পারে কিভাবে নরক গতি হয় নরকে কত রকম শাস্তি মানুষের জন্ম কিভাবে মাতৃগর্ভেতে প্রবিষ্ট হয়ে রেতকন রূপে জীবাত্মা প্রবিষ্ট হয়ে কিভাবে জন্মলাভ করে তারপর ঊর্ধ্বগতি তারপর অধগতি ইত্যাদি বিভিন্ন রকম সব কথা বর্ণনা রয়েছে পরে সময় মতো কি হলো দেবাহতী মা চোখের জল নিয়ে এবার যাকে এতদিন পুত্র ভেবেছিলেন তার চরণে তো আত্মনিবেদন করেছিলেন বলেই আজকে এইসব কথাগুলো শুনি যদি আত্মনিবেদন না করে থাকতেন তাহলে কি এই সমস্ত কথাগুলো শুনতে পারতেন আত্মনিবেদন করেছেন এখন তিনি কৃতকৃতার্থ হয়েছেন মা এখন এই তপস্যা করতে করতে এইসব হরিকথা শুনতে শুনতে একবার নির্মল জল জল করছে সোনা যেমন পুড়িয়ে পুড়িয়ে পুড়ি যত পোড়ানো হবে সোনা যেমন একেবারে উজ্জ্বল হয় সোনাকে যে যত পোড়াবে খাদ বেরিয়ে গিয়ে সেটা নির্মল হয় সেরকম জীবনে যদি ভোগ প্রবৃত্তিকে প্রশ্রয় না দিয়ে ধীরে ধীরে ভগবানের নাম গ্রহণ করা তপস্যা করা যেগুলো উপবাস আদি একাদশী আদি করতে থাকে কেউ অন্তর থেকে তার সে নির্মল এবং তেজস্বী হয়ে যাবে ধীরে ধীরে ব্রহ্মচর্য পালন করবে ভগবানের কথা চিন্তন করবে ভগবানের কথায় রমণ করবে ভগবানের কীর্তন করবে অপরকে রাস্তা দেখাবে এইটি চৈতন্য মহাপুর আদেশ যাই জন্য আমরা পালাতে পারি না চৈতন্য মহাপুর আঙুল দিয়ে বলেছেন দেখো আমি গুঞ্জিরা মান্দনের লীলা যে করেছি এটা কি জন্য গুঞ্জিরা মান্দন লীলা যদি কোনো সময় কোনো সৌভাগ্য হয় গুঞ্জিরান মাঞ্জন লীলার ব্যাখ্যা শুনবেন পাগল হয়ে যাবেন আর কোনোদিন তো আমরা অনুভব করিনি গুঞ্জিরা মান্দন মানে আমি জানি আমরা কলসি করে কিছু জল নিয়ে ধোয়া পাকালা ধুয়ে ফুই ছেড়ে দাও ও তা নয় অন্তরাত্মাকে পরিমার্জন করা মহাপ্রভু ওই গুঞ্জিরামান্দ নীলার দ্বারা বলেছেন দেখো তুমি ভালো কাজ করো ভালো করে পরিষ্কার করো আর অপরকেও শিক্ষা দাও যেন অপরও এরম পরিষ্কার করতে পারে এই কথা বলেছেন তিনি ওখানে আছে অপরও যেন ভালো সেবা করে তুমি সেবা করো তাই জন্য আমরা পালাতে পারি না গৌরীয় মঠের মধ্যে বাস্তবিক যে বিচার সেটাকে যদি কেউ গ্রহণ করে সেই জন্য আমার এক লক্ষ কোটি জায়গা আছে পালিয়ে যাওয়ার নির্জনে থাকবার সেই সব জায়গায় গেলে খুঁজেও পাবে না কেউ কিন্তু পালিয়ে গেলে সেবা হবে না বৈষ্ণবরা আদেশ করেন আপনি যাবেন না প্রত্যেকের এই আদেশ তাই জন্য আমার কিছু করার থাকে না তা যাই হোক এটা একটা ভজন এটা অপূর্ব ভজন ভগবানকে ভগবানের কথা প্রাকৃত কথা নিজে আচরণ মুখে অপরকে বলা গৌরীয় মঠের বিচারের প্রতি উদ্বুদ্ধ করা লোককে জনসাধারণকে কপট ভক্তি কপট ভজন অন্য অন্য সম্প্রদায়ের থেকে তাদের নিয়ে এসে গৌরীয় মঠের কথা বলা সেটা এখানেই হোক আর যেখানেই হোক গৌরীয় মঠের কট্টর ব্যক্তিদের মধ্যে আমার নাম আসে লোকে জানে এরা সব জানে কট্টর ব্যক্তি তো এখানে কোনো তো ভুল বোঝবার কোনো সম্ভাবনা থাকতে পারে না যেখানেই থাকি আমি গৌরীয় মঠের কথাই আলোচনা করছি এবং করব সেখানে এবার কপিল কপিলজি মহারাজ যখন তত্ত্বজ্ঞান উপদেশ করেছেন তখন এবার বন্দনা করছেন করে বলছেন আমি কৃতকৃতার্থ হয়েছি আহা আর বন্দনা করে বলছেন শ্রবণানু শ্রবণানুকীর্তনাথ যৎ প্রহবনাথ যৎ স্মরণাদপি কচিত সদ ওপি সদ্য শবনায় কল্পতে কুতহ পুনস্তে ভগবন দর্শনাথ জন্নাম শ্রেয় শ্রবণানু শ্রবণানুকীর্তনাথ যৎপ্রহবণাযৎস্মরণাদপি যৎস্মরণাদপি কচিত সদয়োপি সদ্যশবনায় কল্পতে কুতহ পুনস্তে ভগবন্ন দর্শনাৎ অহোবত সপচোত বলছেন অহোবত সপচোত গৌরিয়ান যজ্জৌহাগ্রে বর্ততে নাম তুভ্যাম অহো অহোবত सपचोतो गरियान जज्जुहाग्रवर्तते नाम तुभ्याम ते पुस्तपस्ते जुहुबु सुस्नुरार्या ब्रह्मणुचोरणाम गृणंती जेते जन्नामधेव स्वर्णाम कीर्तनाद प्रहवनाद स्मरणाद अपि कचित সদৌপি সদ্য সবনায় কল্পতে কুতহ পুনস্ত ভগবান দর্শনাথ হে ভগবান যে কুকুর যে কুকুরের মাংস খায় চণ্ডাল সেও তোমার যদি ধ্যান তোমার শোবন নাম কীর্তন করতে থাকে সে একেবারে কি হয় বলছেন এত পবিত্র হয়ে যায় তোমাকে স্মরণ করে তোমাকে নমস্কার করে তার সে সক্ত সূচি হয়ে যায় সোমজাগ তার যোগ্য হয়ে পড়ে এত পবিত্র আমরা উদাহরণ দেখেছি কিভাবে সনাতন গোসাইকে শিক্ষা প্রসঙ্গে মহাপ্রভু জানিয়েছেন পুরাণের কথা তুলে একটা ব্যাধ হিংস্র ব্যাধ কিভাবে জঙ্গলে পশুকে মেরে খেত আর সেই পশুর কীরকম দশা হলো নারদজি মহারাজ পরিবর্তন করে দিলেন সে এখন ভক্তিমান হয়ে এত ভক্তি লাভ করেছে সে মানে কল্পনা করা যায় না তাহলে আমরা দেখছি শাস্ত্রের বিচারে দেবহাউতি জননী বলছেন জন্নাম ধেয় শ্রবণান কীর্তনাথ যত প্রহণাৎ যত স্মরণাদ অপি কচিত সদ ঔপি সদ্দহ সবনায় কল্পতে কুতহ পুনস্তে ভগবান দর্শনা আর তোমার দর্শনের ফলে কি হবে সে তার বলার কথা নয় তোমার নাম কীর্তন তোমার নাম উচ্চারণ তোমার নাম শোভন তোমার চিন্তন তোমার ইত্যাদি করলে কুকুর ভজি চণ্ডাল সে পর্যন্ত শব্দ পবিত্র হয়ে যায় আর তোমার দর্শন হলে কি হয় সে কি আর বলা যায় অহবচ অহবত সপচ মানে যে কুকুর রান্না করে খায় কুকুর রান্না করে খায় সেও শ্রেষ্ঠ হয়ে যায় কখন বলছেন গরিয়ান শ্রেষ্ঠ হয়ে যায় যদ জিহ্বাগ্রে বর্ততে নাম ব্যায়াম যার হাতে তোমার নাম উচ্চারিত হতে সব সময় সব সময় জীবটা নড়ছে সব সময় ভগবানের নাম সে যেখানে যা যা কিছু ক্রিয়াকর্ম যে কোনো অবস্থায় মহাপৌর এটা উপদেশ হ্যাঁ মহাপৌর কি ভোজনে কি শয়নে কিংবা জাগরণে অহর্নিশে চিন্ত কৃষ্ণ বলহবদনে সব সময় এই কথাটা বলতে হয় সব সময় শৌচকর্মে গেলে কোনো ক্রিয়াকর্মে বাজারে হাটে যেখানে যায় মনের ভেতর থেকে যেন নামটা না যায় এই অভ্যাসটা চারটিখানি কথা বললেই হবে না মনে হয় মহারাজ বলেছি আমি করব অত সোজা নয় অত সস্তা নয় সব সময় যাদের জিভায় নাম নিত্য করছে তারা কি সাধারণ ব্যক্তি নাকি সেই জন্য বলছেন অহবত সপচ অত গরিয়ান ভাগে বর্ততে নাম নামস্তভ্যাম যার ভাই তোমার নাম বিরাজমান রয়েছে সে যদি পূর্বে কুকুর খেয়েও থাকে আমরা চণ্ডাল তাহলেও সে এখন শ্রেষ্ঠ হয়ে গেছে এই সব বিচার আমরা সপ্তম স্কন্ধে দেখব যাকে আমরা ব্রাহ্মণ বলে থাকি সেখানে সপ্তম স্কন্ধে আমরা দেখব বিচার সুন্দরভাবে সেখানে বলছেন বিপ্রাদ দিশরগুণ জুতাত অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাত সপচম্বরিষ্ঠম কি বলছেন বিপ্রাদিসর গৌণযুতাৎ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাৎ সপচম বরিষ্ঠম বিপ্র যে বারোটা গুণ আছে সম দম শৌচ সরলতা আর্যব শ্রদ্ধা অনেক গুণ এই ব্রাহ্মণ যদি ভগবানের প্রতি ভক্তিমান না হয় সেই ব্রাহ্মণটার থেকে কি বিপ্রাত দিশরগুণ জুতাত অরবিন্দ নাভ পদার বৃন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম যে পূর্বে কুকুর খেত রান্না করে তার এখন ভক্তি হয়ে গেছে সে তখন ওই বারো মন তার থেকে শ্রেষ্ঠ অর্থাৎ ভগবানের ভক্তি না থাকলে কোনো ব্রাহ্মণও পবিত্র হতে পারে না কোনো জীব কোনো ব্যক্তি ভগবানের ভক্তি না থাকা পর্যন্ত সে পবিত্র হতে পারবে না ভক্তি একমাত্র পবিত্র করতে পারে মন্দাকিনী ভক্তিধারা সেই জন্য মা জননী বলছেন দেবাহতী মা বলছেন যে সেই যার জিউ হয় ভগবানের নাম সবসময় নৃত্য করছে জেনে রাখবে সেই তপস্বী তেপু তেপু তপস্তে জহুবু সুস্মরাজা ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্মণানুচুর নাম গৃহন্তী যেতে ভগবানের নাম যে জ্ঞান করে গ্রহণ করে সেই তপস্যা করেছে সেই ব্রত করেছে তার কোনো কিছু ইনকমপ্লিট নয় পরিপূর্ণ হয়েছে এই ভাবে মা কৃতকৃত কৃতকৃতার্থ হয়ে এবার কি করলেন সেই বিন্দু সরোবরের তীরে ধীরে ধীরে ওই ছেলে আবার ছড়ে গেলেন মাকে উপদেশ করে ছেলে আবার চলে গেলেন ছেলে গিয়ে কোথায় গেলেন আমরা শাস্ত্রীয় বিচারে জানি কোথায় গঙ্গা সাগরের সেখানে গিয়ে তিনি আবার জগতের মঙ্গলের জন্য তপস্যা করেন মা এবার কি করলেন বলছেন যেখানে সিদ্ধ চারণ গন্ধর্বৈর মুনিভীর চাপসর চাপসর গণেশ গণৈ হা সমুদ্রেণ হ্যাঁ দত্তার হননিকেতনহা আর আস্তে যোগম সমস্থায় শঙ্খ সংখ্যাচার্যই রবিষ্টত হ্যাঁ ত্রয়াণম ওপি লোকানাম উপশান্তই সমাহিত বলছেন কি বলছে তার গমন সময় অর্থাৎ যখন তিনি কপিল মুনি চলে গেলেন কপিলজি সিদ্ধচারণ গন্ধর্ব মুনি অপসরগণ স্তপ করছিলেন সমুদ্র তাকে অর্ঘ্য এবং বাসস্থান করে এরকমভাবে অর্ঘ্য স্থাপন করেছেন এইভাবে তিনি সেখানে চলে আর এত নিগতিতম তাত যৎপৃষ্ট অহম তবানঘ কপিলস্ব চ সংবাদ দেবহুতেশ্চ পাবনহা এই দেবাহুতি এবং কপিল দেবের যে এই যে কথা সংবাদ এ মহা মহা পবিত্রকারী যে শুনবে তার মঙ্গলের কোনো সীমা নেই এর ভগবানের ভক্তিলাভ হবে সে প্রকৃতির গুণেতে কখনোই অভিভূত হবে না বলো কপিলজি মহারাজ কি যায় সে চতুর্থ স্কন্ধেতে আমরা এখানে দেখছি যে মৈত্রীয়মণি এবার বলছেন ওই পূর্বের ঘটনা হয়ে গেছে মনস্তু শতরূপায়ম ত্রিশহ কন্যাশ্চ যজ্ঞিরে আকুতি দেবাহতিশ্চ প্রসূতি রীতি বিশ্রুতা আকুতিম রুচয়ে প্রদাদ ওপি ভাতৃমতিম নিপহ পুত্রিকা ধর্মমাশ্রিত শত রূপম অনুমোদিত প্রজাপতি স ভগবান রুচি তস্যাম অজ অজিজনত মিথুনম ব্রহ্ম বর্চসি পরমেণ সমাধি নাহা যাই হোক এত কথা বলে আমি লাভ নেই আস্তে আস্তে এগুলো ব্যাখ্যা করি বলছেন তোমরা আগেই শুনেছ আমি বলেছি মৈত্রীয়মুনি বলছেন যা আমি আগে বলেছি মনু শতরূপার সামনে শতরূপাকে রূপে পেয়েছিল মনু শতরূপাকে রূপে কী করে পেয়েছিল এবার আশ্চর্য কথা ভাজ্যারূপে পেয়ে শতরূপা এবং মণি মনু ব্রহ্মার আদেশকে পালন করার জন্য এই সংসারকে সংসারের অগ্রগতি চিন্তা করছেন এই জন্য মনু মহারাজ শতরূপা নামনি এই ভার্যার গর্ভেতে তিনজন কন্যাকে জন্ম দিয়েছিলেন তারা যতক্ষণে আকুতি দেবাহতি প্রসূতি আর তাদের দুজন পুত্র ছিল উত্তানপাদ আর প্রিয়ব্রত উত্তানপাদ আর হ্যাঁ দুজন পুত্র ছিল উত্তানপাদ আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রিয়ব্রত এই দুটো পুত্র জন্মগ্রহণ করেছিলেন এইখানে দেখা গেল আমরা যে তিনজন কন্যার কথা বলল তার মধ্যে মেজ কন্যার নাম কি মেজ কন্যা হতে দেবাহতী সেই দেবাহতির কথা আমরা বললাম আর আকুতিকে রুচি নামক আগতিক আকুতিকে তা দান করেছিল অন্য একটা প্রজা রুচি নামক প্রজাপতির হস্তে রুচি নামক এক প্রজাপতি ঋষি তার হস্তে আর প্রসূতি যাকে নাম শুনছেন সেটাকে দক্ষ প্রজাপতির হাতে দান করা হয়েছিল আর পুত্রগণের কথা এখন প্রসঙ্গ উঠছে না এইভাবে দেখা যায় ধীরে ধীরে তারা সংসার বিস্তার করলে আরম্ভ করলেন সংসার বিস্তার করার সময় এখানে যে প্রসঙ্গের আলোচনা প্রিয়ব্রত উত্তানপাত প্রিয়ব্রত উত্থান পাদৌ মহু মহুযশৌ এটা বলা হয়েছে আর দেবাহতির কথা আগেই বলেছি আমরা এক্ষুনি বর্ণনা শেষ করলাম কর্দম ঋষিকে দেবাহতি মেজকন্যাকে দিয়েছেন দক্ষর প্রজাপতির হাতেতে দিয়েছেন প্রসূতিকে আর আকুতি আগেই বললাম যে রুচি নামক কোনো একটা এর হাতে দান করেছেন এও প্রজাপতি অর্থাৎ প্রজাপতি প্রভাব প্রজা বিস্তার করবে এইভাবে আমরা দেখলাম পুত্রগণের প্রসঙ্গ পরে আসছে দেবাহতির প্রসঙ্গ বলে দিলাম আর প্রসূতির প্রসঙ্গে এখানে আমি বলছি অল্পের উপর আলোচনা করছি প্রসূতিকে হাত দিয়েছেন দক্ষ প্রজাপতির হাতে আর দক্ষ প্রজাপতির নামটা এরকম নাম হলো কেন দক্ষ বলে এইটা নামকরণের সার্থকতা আগেই যদি আমি কিছু ব্যাখ্যা করে দিই লোকের বুঝতে সুবিধা হয় দক্ষ মানে হলো এফিসিয়েন্ট ইংরেজিতে বলা এফিসিয়েন্ট এখন দক্ষ যিনি যিনি এফিসিয়েন্ট তিনি কোন বিষয়ে এফিসিয়েন্ট বলছেন সংসারিক বিষয়ে সাংসারিক বিষয়ে তিনি এফিসিয়েন্ট দক্ষ কিভাবে সন্তানাদি হবে তাদের কিভাবে স্বার্থ সংরক্ষণ করব ভালো মন্দ সংসারে খুব একেবারে সাংসারিক বিষয়টা খুব ভালো করে জানেন তাই জন্য আগে থেকেই স্বাস্থ্যকারা পূর্ব থেকে এর নাম দিয়ে দিয়েছে কি দক্ষ দেখবে না তুই এই নিয়েই থাক তুই তো এই সংসারিক বিষয় হ্যাঁ এইসব সন্তান আদি পুত্র জন্ম কন্যা এইসব নিয়ে তুই থাক এই জন্য তার নাম দিয়ে দিয়েছিল দক্ষ প্রজাপতি দক্ষ প্রজাপতি তার বড় ক্ষমতা হয়েছিল কারণ ক্ষমতা হলো কি করে বলে তার ক্ষমতা হয়েছিল এই কারণে ব্রহ্মা চিন্তা করলেন সংসারিক বিষয়গুলোকে বাড়াবার জন্য এই হচ্ছে ঠিক উপযুক্ত ক্যারেক্টার ব্রহ্মাও চালাক ব্রহ্মা বাবা যারা উপযুক্ত পিতা তারা কোন পুত্রের দ্বারা কোনটা হয় তারা জানেন তারা ঠিক বুঝে বুঝে তাকে সেই করেন গুরুদেবও তাই গুরুদেব বুঝে যান প্রভুপাদের জীবনের এটা স্পেশালিটি ছিল কালকে আমি আলোচনা করব সকালে যে কাকে কোন সেবাতে লাগাবে কীরকম তাদের দৃষ্টি অভ্রান্ত দৃষ্টি প্রভুপাদের মতো আচার্য পৃথিবীতে ইতিহাসে আন নাই কীরকম তার ঠিক বুঝতে পারতেন একে এই সেবাতে দিলে ভালো হবে সদ্গুরু সবসময় যারা শিষ্যরূপে তার কাছে আসেন বাস্তবিক যারা আত্মনিবেদন করেন তাদের সম্বন্ধে তো আরও বেশি করে আমি এই কথাটা বলছি যারা আত্মনিবেদন পার্সিয়ালি করেছেন যদি বলেন তিনি আত্মনিবেদন করেছেন বাট পার্সিয়ালি অল্প করেছেন বেশি না এইটটি পার্সেন্ট করেছেন বা সিক্সটি পার্সেন্ট করেছেন গুরুদেবকে সর্বস্ব নিবেদন করা একটা চারটিখানি কথা না গল্প কথা না বলে দিয়ে হয়ে গেল এখানে এই প্রজাপতি তার সম্বন্ধে দক্ষ প্রজাপতি সম্বন্ধে ব্রহ্মা ওয়াকিবহল ছিলেন ব্রহ্মার ঘুরে ফিরে ইচ্ছা এই সংসারকে বাড়াবো তাই চিন্তা করলেন ঠিক আছে একেই হচ্ছে এ হচ্ছে সবচেয়ে বিশেষ তাকে আজ্ঞা করলেন তার সঙ্গে বিবাহ হলো কার প্রসূতি এবং প্রসূতির সঙ্গে জন আবির্ভাব হওয়াতে তাদের কন্যা আদি অনেকগুলো জন্মালো জন্মাবার পরেতে সেই কন্যাগুলোকে এক একজন ঋষির সঙ্গে তারা বিবাহ দিয়েছেন এক এক জায়গায় বিবাহ দিয়েছেন প্রসঙ্গক্রমে এখানে এলো যে ছোট কন্যা যেটা যাকে সতী বলা হয় সেই সতীকে মহাদেবের সঙ্গে বিয়ে দিয়েছেন বলো কেন বলো মহাদেবকে সঙ্গে বিয়ে দিয়েছেন শঙ্কর কারণ ব্রহ্মা বলেছেন এই এক কাজ কর তোর ছোট মেয়েটা অত্যন্ত খুব সুন্দরী খুব ভালো এই ছোট মেয়েটাকে এক কাজ কর ছোট মেয়েটাকে শঙ্করের সঙ্গে বিবাহ দে বিবাহ দিয়ে দাও আদেশ করেছেন আর এই যে শিব শঙ্করের সঙ্গে বিবাহ বিবাদ আরও গুপ্ত কারণ আছে সেসব কারণ আমি এখনো তুললাম না সতী জন্ম জন্ম ধরে কেই স্বামীরূপে পেয়েছেন জন্ম জন্ম ধরে এরা স্বামী স্ত্রী এ অন্য কেউ আর হবেন কোনো অন্যায় করলে পরে সেটা পানিশমেন্ট পাবেন পে আবার সেই ঘুরে ফিরে অন্য দেহতে আসবেন একবার সতীদেবী অন্যায় করলেন কীরকম বলছেন স্বামী তপস্যায় গেছেন আর শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্রের সম্মুখে দেখা হয়েছে শ্রীরামচন্দ্রর সম্মুখে সীতার রূপ ধারণ করে তিনি এসছেন কে এ সতী সীতারূপ ধারণ করার কারণ কি রাম হচ্ছে পুরুষোত্তম হ্যাঁ ভগবান মর্যাদা পুরুষোত্তম তিনি আর কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম খুব লোভ হয়েছে যেমন লক্ষ্মী দেবী নারায়ণকে পেয়েছে তো তুমি এখন বেলবনে এখনো তপস্যা করছে এত রাগ তার হ্যাঁ গোসা এখনো যাচ্ছে না যত বলা আছে মা তুমি এক কাজ করো তুমি রাধারানীর আনুগত্য কর না আমি গোয়ালিনী ওর কেন আনুগত্য করব আমি লক্ষ্মী আর ঠিক আছে তুমি বসে থাকো এইখানে লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরানি বসে রয়েছেন এখন সিদ্ধি আর হলো না এখনো বসে তপস্যা করে যাচ্ছে সেই রকম এখানে সতীদেবীর হঠাৎ কি হলো বুদ্ধি খারাপ সতীদেবী কি করলেন রামেশ রাম রাম রামকে এ করার জন্য সীতার উদাহরণ করলেন কিন্তু রাম তো রামই রাম তো আর সাধারণ কেউ নয় সঙ্গে সঙ্গে সীতাদেবীর রূপ ধারণ করে আসার সঙ্গে সঙ্গে তখন মা কি বুদ্ধি নিয়ে এসছেন জিজ্ঞাসা করে দিলেন ভগবান তো রাম সে সবই জানেন তখন বুঝে গেলাম আমার চালাকি হয়ে গেছে কিছু হবে না এখানে কিন্তু শঙ্কর ভগবান তপস্যা করতে করতে জেনে গেলেন যে আমার সতী এই বুদ্ধি খারাপ যেই করেছে তখন কি বলে জানেন এ দেহ নাশ হবে এ দেহ যতক্ষণ নাশ না হলো শঙ্কর ভগবান তাকে কোলে নেননি যতক্ষণ পর্যন্ত এই অপরাধ হয়েছিল অপরাধের পরে ওই দেহটা যতক্ষণ না ছেড়েছিলেন ততক্ষণ আমি যে বন্দনা করি নিরন্তর ভূষিত বাম কিন্তু ততক্ষণ পর্যন্ত শঙ্কর তাকে বাম ভাগে নেননি ওইভাবে পরে রয়েছে আর উপেক্ষা করার ফলেতে স্ত্রীদের রাগ স্ত্রী জাতি রাগ বেশি হয় যে স্ত্রী স্বামীর দ্বারা উপেক্ষিত তার ভেতর প্রচণ্ড খারাপ লাগে মানে সে এত কষ্ট মানে কল্পনা করা যায় না খিটখিটে অবস্থা হয়ে যায় তার